আল্লা নামের সুর ছড়াতে রাখো জীবন বাজি কর সদা তোমার উপরে প্রভুকে রাজি আল্লা নামের সুর ছড়াতে রাখো জীবন বাজি কর সদা তোমার উপরে প্রভুকে রাজি আল্লা নামের সুর ছড়াতে রাখো জীবন বাজি কর সদা তোমার উপর প্রভুকে রাজি ভুল না তাকে যত আশুক ঝড় তুফান সর্বক্ষণি তসবি জপ আল্লাহু মহান সর্বক্ষণি তসবি জপ আল্লাহু মহান কুহু কুহু সুর মাঝে ওই জানি গান শুনি বিশাল নিরাম্বর খুটিহীন সৃজিলেন তিনি কুহু কুহু সুর মাঝে ওই জারি গান শুনি বিশাল নিরাম্বর খুটিহীন সৃজিলেন তিনি কুহু কুহু সুর মাঝে ওই জারি গান শুনি বিশাল নিরাম্বর খুটিহীন সৃজিলেন তিনি তারি প্রেমে মগ্ন থাকে নদীর কলতা সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান আল্লাহ নামের সুর ছড়াতে রাখো জীবন বাজি করো সদা তোমার উপর প্রভুকে রাজি ভুল না কো তাকে যত আশুক ঝড় তুফান সর্বক্ষণি তসবি জপ আল্লাহু মহান সর্বখনি তসবি জপ আল্লাহু মহান অপরূপে বৃক্ষরাজি জারি মহিমায় হাওয়ায় হাওয়ায় দলছে সবই তারি সারা অপরূপে বৃক্ষরাজি জারি মহিমায় হাওয়ায় হাওয়ায় দুলছে সবি তারি সারায় অপরূপে বৃক্ষরাজি জারি মহিমায় হাওয়ায় হাওয়ায় দুলছে সবই তারি সারায় সব কিছু দান করিলেন খালিক দয়াবান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান আল্লাহ নামের সুর ছড়াতে রাখো জীবন বাজি করো সদা তোমার উপর প্রভুকে রাজি ভুল না কো তাকে যত আশুক ঝড় তুফান সর্বখনি তসবি জপ আল্লাহ মহান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান রাতের বেলা তারার মেলা গগন মাঝে হাসে রজ প্রভাতে সূর্যি মামা পূব কাশে ভাসে রাতের বেলা তারার মেলা গগন মাঝে হাসে রোজ প্রভাতে সূর্যি মামা পূব কাশে ভাসে রাতের বেলা তারার মেলা গগন মাঝে হাসে রোজ প্রভাতে সূর্যি মামা পূব আকাশে ভাসে শেষ হবে না যতই কর লিল্লাহি হামদা সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান আল্লাহ নামের সুর ছড়াতে রাখো জীবন বাজি কর সদা তোমার উপরে প্রভুকে রাজি আল্লাহ নামের সুর ছড়াতে রাখো জীবন বাজি কর সদা তোমার উপরে প্রভুকে রাজি ভুলো না কো তাকে যত আশুক ঝড় তুফান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান সর্বক্ষণি তসবি জপ আল্লাহ মহান